কে আছিস রে আয় না ছুটিয়া কে আছিস রে আয় না ছুটিয়া একসাথে গায় আল্লাহ নাম প্রান্ত ভরিয়া একসাথে গায় আল্লাহ ভরিয়া একসাথে গায় আল্লাহ ভরিয়া কে আছিস রে আয় না ছুটিয়া কে আছিস রে আয় না ছুটিয়া একসাথে গায় আল্লাহ নাম প্রান্ত ভরিয়া একসাথে গায় নাম প্রান্ত ভরিয়া একসাথে গায় নাম প্রান্ত ভরিয়া আল্লাহ আল্লাহ রবে আল্লাহ আল্লাহ রবে তো ছাড়িয়া একসাথে গায় আল্লাহ নাম প্রান্ত ভরিয়া একসাথে গায় আল্লাহ নাম প্রান্ত ভরিয়া একসাথে গায় আল্লাহ প্রভুরি সৃষ্টিতে এই বসুন্ধরা কুদরতে খুঁজিয়া পেল জীবন ধারা যে প্রভুরি সৃষ্টিতে এই বসুন্ধরা কুদরতে খুঁজিয়া পেল জীবন ধারা যে প্রভুরি সৃষ্টিতে এই বসুন্ধরা কুদরতে খুঁজিয়া পেল জীবন দ্বারা জীব জীবন চালাতে গেল জীব জীবন চালাতে গেল জীবিকা পায়া একসাথে গায় নাম প্রান্ত ভরিয়া একসাথে গায় নাম প্রান্ত ভরিয়া একসাথে যে প্রভুর ঈশান হামদে বারি তাআলা যাই গিয়ে বিপিএ সংসার সবাই মিলিয়া যে প্রভুর ঈশান হামদে বারি তাআলা গে পিপিয়ে সংসার সবাই মিলিয়া যে প্রভুর শান হামদে বারি তাআলা যাইগে বিপিএ সংসার সবাই মিলিয়া এই গানে বন্ধ হৃদয় এই গানে বন্ধ হৃদয় যাবে খুলিয়া একসাথে গায় নাম প্রান্ত ভরিয়া একসাথে গায় নাম প্রান্ত ভরিয়া একসাথে গায় আল্লাহ নাম প্রাণটা ভরিয়া কে আছিস রে আয় না ছুটিয়া কে আছিস রে আয় না ছুটিয়া একসাথে গায় আল্লাহ নাম ভরিয়া একসাথে গায় আল্লাহ ভরিয়া হ্যাঁ। একসাথে গান আল্লাহু নাম প্রান্ত ভরিয়া একসাথে গান প্রান্ত ভরিয়া